সুরা আশুরা বিসমিল্লাহ রহমান রহিম পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে হামিম হামিম আই আইন সিন কফ كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم সর্বজয়ী ও মহাবিজ্ঞানী আল্লাহ এমনি ভাবেই তোমার ও তোমার পূর্বে যাহারা অতিক্রান্ত হইয়াছেন তাহাদের নিকট ওহি পাঠাইয়া আসিতেছেন له ما في السماوات وما في الأرض وهو العلي العظيم আকাশমণ্ডল ও ভূমণ্ডলে যাহা কিছুই আছে তাহা সবই তাহার তিনি সুউচ্চ মর্যাদাবান বিরাট মহান تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم আকাশমণ্ডল উপর হইতে ফাটিয়া পড়ার উপক্রম হইয়াছিল ফেরেস্তারা তাহাদের রবের প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করিতেছে এবং দুনিয়াবাসীর জন্য ক্ষমা প্রার্থনায় ব্যস্ত রহিয়াছে জেনে রাখো প্রকৃতই আল্লাহ অতি ক্ষমাশীল ও দয়াবান والذين اتخذوا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 পৃষ্ঠপোষক তো আল্লাহ তিনি মৃতদের জীবিত করেন আর তিনি সবকিছুর উপর শক্তিমান ও ক্ষমতাবান তোমাদের মাঝে যে ব্যাপারে মতভেদের সৃষ্টি হোক না কেন উহার ফয়সলা করা আল্লাহরই কাজ সেই আল্লাহ আমার রব তাহারই উপর আমি ভরসা করিয়াছি এবং তাহার দিকেই আমি রুজু করিতেছি فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير আকাশমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টিকারী যিনি তোমাদের আপন প্রজাতির মধ্য হইতে তোমাদের জন্য জুড়ি বানাইয়াছেন এবং অনুরূপভাবে জীবজন্তুর মধ্যেও জুড়ি বানাইয়া দিয়েছেন এবং এইভাবেই তিনি তোমাদের বংশধারা বৃদ্ধি ও বিস্তার করেন বিশ্বলোকের কোন জিনিসই তাহার অনুরূপ নহে তিনি সব কিছু শোনেন ও দেখেন ইন্নহু বিকুল্লি শাইইন আলীম আকাশমণ্ডল ও ভূমণ্ডলের তাবৎ ভাণ্ডারের চাবি তাহারই হাতে নিবদ্ধ যাহাকে তিনি চাহেন প্রশস্ত রিজিক দান করেন আর যাহাকে চাহেন পরিমিত দান করেন তিনি সর্ববিষয়ে ইলমের অধিকারী شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم اليه الله يجتبي اليه من يشاء তিনি তোমাদের জন্য দিনের সেই নিয়ম কানুন নির্দিষ্ট করিয়া দিয়াছেন যাহার আদেশ তিনি নুহকে দিয়াছিলেন আর যাহা এখন তোমার প্রতি আমরা ওহির মাধ্যমে পাঠাইয়াছি আর যাহার নির্দেশ আমরা ইব্রাহিম মুসা ও ইসাকে ইতিপূর্বে দিয়াছিলাম এই তাকিদ সহকারে যে কায়েম করো এই দিনকে এবং এই ব্যাপারে পরস্পর ছিন্ন ভিন্ন হইয়া যাইও না এই কথাটি এই মুসলিকদের পক্ষে বড় কঠিন ও দুঃসহ যাহার দিকে তুমি তাহাদিগকে দাওয়াত দিতেছ আল্লাহ যাহাকে ইচ্ছা আপন বানাইয়া নেন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 فادع واستقم كما امرت ولا تتبع اهواءهم وقل امنت بما انزل الله من كتاب وامرت لاعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير যেহেতু এইরূপ অবস্থার সৃষ্টি হইয়াছে তাই হে মুহাম্মদ তুমি এখন সেই দিনের দিকে আহ্বান জানাও আর তোমাকে যেমন হুকুম দেওয়া হইয়াছে উহার উপর মজবুতির সহিত দাঁড়াইয়া থাকো আর এই লোকদের ইচ্ছা বাসনার অনুসরণ করিও না ইহাদিগকে বলো আল্লাহ যে কিতাবই নাজিল করিয়াছেন আমি উহার প্রতি ইমান আনিয়াছি আমাকে হুকুম দেওয়া হইয়াছে যে আমি যেন তোমাদের মাঝে ইনসাফ করি আল্লাহ আমাদেরও রব এবং তোমাদেরও রব আমাদের আমল আমাদের জন্য আর তোমাদের আমল তোমাদের জন্য আমাদের ও তোমাদের মাঝে কোনো ঝগড়া নাই আল্লাহ একদিন আমাদের সকলকে একত্রিত করিবেন এবং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 الله الباطل ويحق الحق بكلماته إنه عليم بذات ذات الصدور এই লোকেরা কি বলে যে এই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা অভিযোগ রচনা করিয়াছে আল্লাহ চাইলে তোমার হৃদয়ের উপর মোহর মারিয়া দিবেন তিনি বাতিলকে নির্মূল ও নিশ্চিহ্ন করিয়া দেন এবং সত্যকে নিজের বাণীর সাহায্যে সত্য করিয়া দেখাইয়া দেন তিনি তো হৃদয় কন্দরে লুক্কায়িত গোপন রহস্যও জানেন وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون তিনি তাহার বান্দাগণের নিকট হইতে তবা কবুল করেন এবং সব রকমের মন্দ কাজ ক্ষমা ও মার্জনা করেন অথচ তোমাদের সব কাজকর্ম সম্পর্কে তিনি অবহিত ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضله والكافرون لهم عذاب شديد তিনি ইমানদার ও নেক আমলকারীদের দোয়া কবুল করেন এবং স্বীয় অনুগ্রহে আরো অধিক দান করেন আর অমান্যকারীদের জন্য নির্দিষ্ট রহিয়াছে পীড়াদায়ক আজাব ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير আল্লাহ যদি তাহার সকল বান্দাকে উন্মুক্ত রিজিক দান করিতেন তাহা হইলে তাহারা জমিনের বুকে বিদ্রোহের তুফান সৃষ্টি করিয়া দিত কিন্তু তিনি একটা পরিমাণ অনুসারে যতটা ইচ্ছা নাজিল করেন নিঃসন্দেহে তিনি তাহার বান্দাদের সম্পর্কে পূর্ণ ওয়াকিফাল তিনি তাহাদের প্রতি সর্বদা দৃষ্টি রাখেন وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد লোকদের নিরাশ হইয়া যাওয়ার পর তিনি বৃষ্টি বর্ষণ করান এবং স্বীয় রহমত ব্যাপক করিয়া দেন এবং তিনি প্রশংসনীয় অভিভাবক ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير এই ভূমণ্ডল ও আকাশমণ্ডলের সৃষ্টি এবং এই জীবন্ত প্রাণীকুল যাহা তিনি উভয় স্থানে ছড়াইয়া রাখিয়াছেন তাহার নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত আর তিনি যখনই ইচ্ছা তাহাদিগকে একত্রিত করিতে পারেন তোমাদের উপর যে বিপদে আসিয়াছে তাহা তোমাদের নিজেদেরই উপার্জনের ফসল এমন বহু সংখ্যক অপরাধ তো তিনি আপনা হইতে ক্ষমা করিয়া থাকেন তোমরা জমিনে তোমাদের আল্লাহকে অচল ও অক্ষম করিয়া দিতে পারো না এবং আল্লাহর মোকাবিলায় তোমাদের আর কোনো তত্ত্বাবধায়ক ও সাহায্যকারীও নাই ومن آياته الجوار في البحر كالأعلام তাহার নিদর্শন সমূহের মধ্যে একটি হইতেছে এই জাহাজ যাহা সমুদ্রের বুকে পাহাড়ের মতো দৃশ্যমান إن আল্লাহ যখন চাহিবেন বাতাস থামাইয়া দিবেন এবং ইহা সমুদ্রের বুকে স্থির হইয়া দাঁড়াইয়া থাকিবে ইহাতে বড় বড় নিদর্শন রহিয়াছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে পূর্ণ মাত্রায় ধৈর্যশীল ও শকর আদায়কারী কিংবা উহার আরোহীদের অনেক গুনাকে ক্ষমা করিয়া দিয়াও তাহাদের কতিপয় ক্রিয়াকলাপের শাস্তিস্বরূপ তাহাদিগকে ডুবাইয়া দিবেন ويعلم الذين يجادلون في آياتنا ما لهم من محيص তখন আমাদের আয়াতসমূহ সম্পর্কে বিতর্ককারী লোকেরা জানিতে পারিবে যে তাহাদের জন্য কোনো আশ্রয়স্থল নাই فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون তোমাদিগকে যাহা কিছুই দেওয়া হইয়াছে তাহা শুধু দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সামগ্রী মাত্র আর যাহা কিছু আল্লাহর নিকট রহিয়াছে তাহা যেমন উত্তম ও উৎকৃষ্ট তেমনি চিরস্থায়ী আর তাহা সেই লোকদের জন্য যাহারা ইমান আনিয়াছে এবং নিজেদের রবের উপর নির্ভরতা রাখে والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون যাহারা বড় বড় গুনা ও নির্লজ্জ কাজকর্ম হইতে বিরত থাকে আর ক্রোধের সঞ্চার হইলে ক্ষমা করিয়া দেয় والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون যাহারা নিজেদের রবের হুকুম মানে নামাজ কায়েম করে এবং নিজেদের যাবতীয় সামগ্রিক ব্যাপার পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পন্ন করে আমরা তাহাদিগকে যে রিজিক দিয়াছি তাহা হইতে ব্যয় করে والذين إذا أصابهم البغي هم ينتصرون আর তাহাদের উপর অতিরিক্ত বাড়াবাড়ি করা হইলে তাহারা উহার মোকাবিলা করে وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين অন্যায়ের প্রতিদান সমপ্রকৃতিরই অন্যায় অতপর যে কেহ মাপ করিয়া দিবে ও সংশোধন করিয়া লইবে তাহার পুরস্কার আল্লাহর জিম্মায় আল্লাহ জালিম লোকদিগকে পছন্দ করেন না যেসব লোক জুলুমের পর প্রতিশোধ গ্রহণ করে তাহাদিগকে কোনরূপ তিরস্কার করা যাইতে পারে না إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم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 আকাশমণ্ডলের সবকিছুরই মালিক সাবধান সমস্ত ব্যাপার কিন্তু আল্লাহর দিকেই ফিরিয়া যায়